বারা রদিল্লাহ তালাহু বলেন আমি আবু বকরের সঙ্গে তার ঘরে ঢুকলাম তখন দেখলাম তার মেয়ে আয়সা রদিল্লাহ তালাহা বিছানায় শুয়ে আছেন তার জ্বর হয়েছে তার পিতা আবু বকর রদিল্লাহ তালাহুকে দেখলাম তিনি মেয়ের গালে চুমু খেলেন এবং জিজ্ঞেস করলেন মা তুমি কেমন আছো